सतांग प्रसंगाद मम वीर्यसंविदो भवन्ति हित्कर्णरसायनकथा तज्जोसनादासु श्रद्धारती भक्ति भक्तिरनुक्रमिष्यति सतांग प्रसंगाद मम संविदो भवन्ति हित्कर्णरसायणकथः तज्जोसनादासु अपवर्गवत्मनि सध्याति भक्ति रनुक्रमीष्यति শিশিল শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত জানিয়েছেন যতক্ষণ আমরা অনন্তের সঙ্গে সংযুক্ত না হতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের অনন্তকালের অভাব অভিযোগ কিছুতেই যেতে পারবে না সকালে প্রাতকালীন অধিবেশনে আলোচনা করা হয়েছিল অনন্তের সঙ্গে বদ্ধজীব ক্ষুদ্র জীব অনন্তের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে না সম্ভব নয় ভগবান অনন্তদেব বিভিন্ন গুরু বৈষ্ণবের সাধুর রূপ ধারণ করে এই জগতে বিচরণ করছেন বিভিন্ন ভাবে বদ্ধজীবকে কৃপা করার এবং কৃপা করে নিত্য জগতের সন্ধান দেওয়া শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার সমগ্র জীবনে যেসব আদর্শ প্রকাশ করেছেন সেগুলো আমাদের আলোচ্য বিষয় নিত্যানন্দ প্রভু বলরামকে কিরমভাবে সম্মান দিতে হবে সে সম্বন্ধে গৌরাঙ্গ মাপুর নিজেই অনেক কথা বলেছেন চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃততে অনন্তের আসন না হলে অনন্তের আসন না হলে ভগবান কখনো অধিষ্ঠিত হন না আপনারা অনেকেই প্র্যাকটিক্যালি অনুভব না করলেও থিওরিটিক্যালি দেখেছেন আমরা দেখেছি ভগবান অনন্তের শয্যায় শুয়ে থাকেন বাস্তবিক পক্ষে অনন্ত শয্যায় শুয়ে থাকেন না শুধু অনন্তদেব না হলে কিছুই হয় না সহস্রপত্থম কমলম গোকুলাক্ষম মহৎপদম তৎকরণিকানম তদংশ তদ অনন্তাক্ষ অনন্তাংশ সম্ভব সহস্রপত্তম কমলম গোকুলাক্ষম মহৎপদম যেটাকে গোকুল বলে জানে যেটাকে গোকুল বলে লোকে জানে যেটাকে বৃন্দাবন ধাম আপনারা জানেন অনন্ত ভগবান এই ধামের স্বরূপ প্রাপ্ত হয়ে ভম ধাম বেনি রেখেছেন নিজেকে নিজেকে ধামের রূপে প্রকাশ করে ভগবানের লীলাকে তার উপরে এইসব লীলা হয়ে থাকে ব্রহ্মসংগীতার কথা এটা প্রামাণিক কথা সহস্রপত্তম কমলম গোকুলাক্ষম মহৎপদম এটা হচ্ছে তৎ অনন্তাংশ সম্ভব অনন্ত থেকেই এসব হয়েছে ভগবানের যত রকমভাবে যত সেবা আছে অনন্তদেব ছাড়া হয় না ভগবানের যে আবাস যেখানে থাকেন ভগবানের আবাস আরাম খরম পৈতা যেটা উপবিত যে সিংহাসনে বসেন যে খরম পরেন যে উপাদান বালিশ সমস্ত কিছু অনন্তদেব বিভিন্ন রূপ ধারণ করে ভগবানের সেবা করেন আবার সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে ভগবানের অন্যরকম একটা সেবা করেন সেটা হচ্ছে কি ভগবানের অনন্ত গুণগান করেন ভগবান যেটা চান জগৎবাসীকে এইসব কথা শোনাও আমার কাছে নিয়ে এসো এইসব সেবা তিনি সাধুগুরু বৈষ্ণব রূপে করে থাকেন অনন্তদেব বিভিন্ন রূপ ধারণ করে দশবিধ রূপ শুধু না আমরা বলবো অনন্তদেব সৃষ্টির এই যে সৃষ্টির প্রকরণ আমরা আলোচনা করেছিলাম অতি বিস্তৃত রূপে আলোচনা করতে হয়তো পারি নাই কিন্তু সৃষ্টির প্রকরণে জেনে রাখবেন সৃষ্টির সাহায্য করতে এই অনন্তদেব কারণ অন্নবসায়ী মহাবিষ্ণুর রূপ ধারণ করেছেন আবার সৃষ্টির সাহায্য করবার জন্যই তিনি গর্ব গর্ভদক সাই বিষ্ণু রূপ ধারণ করেছেন তিনি আবার ক্ষীরদক সাই অনিরুদ্ধ বিষ্ণু রূপ ধারণ করেছেন যেটাকে আপনারা মহাবিষ্ণু বলছেন কারণ সাগরে শয়ন করে রয়েছেন যেটা সম্বন্ধে আগেও বলেছিলাম যার নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড বেরিয়ে আসে আবার অন্তরে প্রবিষ্ট হয় তিনি অনন্ত অনন্তদেবেরই অংশ বলরাম সংকর্ষ বিভিন্ন রকমভাবে তিনি আমাদের সৃষ্টির কর্মেও সহায়তা করছেন তার কথা ভগবান স্বয়ং বলেও শেষ করতে পারেন ভগবান স্বয়ং যদি অনন্তের মহিমা বলতে যান বলরামের তিনি বলতে পারেন না তাহলে আমরা দেখলাম অনন্তের আসন না হলে ভগবান তাতে অধিষ্ঠিত হন না অনন্তের আসন কি করে হয় একটু আগেই আলোচনা করলাম যেহেতু আমরা ক্ষুদ্র জীব অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারি না ভগবান ইচ্ছে করে সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করেন করে মনুষ্যলীলা করেন এই জগতে অবতীর্ণ হন তখন আমার তার সঙ্গে গুরু রূপে বৈষ্ণব রূপে তার সঙ্গে সম্বন্ধ হয়ে যায় যদি হয় সবার হয় না তাহলে মঙ্গলের রাস্তা খুলে গেল আর কোনো অনন্তদেবী এসছেন ওই রকম রূপে সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে কারণ অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যাচ্ছেন আমরা বললাম আমি যদি আমার হৃদয়টাকে অনন্ত অনন্তের সঙ্গে সংযুক্ত না করি তাহলে কোনোদিনই ভগবান এসে আমার সিংহাসনে বসবেন না আমার হৃদয়ের সিংহাসনে কখনোই ভগবান আরুড় হবেন না বসবেন না যতক্ষণ না পর্যন্ত আমি অনন্তদেবকে ডেকে এনে আমার হৃদয়ে বসাব ততক্ষণ পর্যন্ত ভগবান আসবেন আর ভালো করে উপলব্ধি করতে পারলাম না এটার মানেটা কি অনন্তদেবকে ডেকে এসে বসাবো বাস্তবিক কথা হলো যখনই মানুষ সদ্গুরু বৈষ্ণবের শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে ভক্তির ক্রিয়া শুরু করে ধীরে ধীরে এসে ভজন করতে করতে এমন একটা অবস্থায় হয় শোভন কীর্তন জলে করে সেচন কি করেন শোভন কীর্তন জলে করে সেচন শোভন কীর্তন জলে সেচন করতে করতে এই যে কৃপার ভক্তি লতা বীজ পড়েছিল তার থেকে অঙ্কুর হলো অঙ্কুর থেকে লতা বেরোলো এবং লতা বেরিয়ে লতা ওপরে উঠতে পারছে না লতার নিয়মই হলো যেখান থেকে বেরোবে সেখানে গড়িয়ে চলে যাবে যদি কিছু অবলম্বন দাও তাহলে সেটাকে পাকিয়ে উঠবে তাই তো লতার ধর্ম হলো যদি কোনো অবলম্বন পায় তাহলে সেটাকে আশ্রয় করে ওপরে উঠবে ঠিক সেরকম আমরা ভক্তিরাজ্যে এসে অনেক বাহাদুরি দেখাতে পারি অনেক ক্রিয়াকর্ম আমরা দেখিয়ে দিতে পারি কিন্তু যেহেতু আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবের বাস্তব অবলম্বন গ্রহণ করি না সেই জন্য আমাদের ভজনে অগ্রগতি হয় জগতের লোকগুলো এতই বোকা তাদেরকে সামান্য খাওয়া দাওয়া সামান্য বৈভব সামান্য কিছু দেখিয়ে দিলে তারা মোহিত হয়ে গেল তারা ভগবত তত্ত্ব বোঝে না এত তারা মাথায় নিতে পারে না বাজারের লোক গল্প কথা শুনতে চায় কোনো জায়গায় আমি কথা বলে শান্তি পাই না হাজার লোক হলেও কি একটা লোক হলেও কি যেখানে সেখানে হরিকথা বলে আমি শান্তি পাই কিছু লোকে বোঝে না গল্প শোনে একটু নাচতে চায় এই সব তাদের চরিত্র বাস্তব সত্যকতা শোভনের অধিকার সবার বাস্তবই নাই যদি অভিমান করে বলেন আমি সত্যি কথা শুনে নেব আপনি বলতে থাকুন তাহলেও হবে না আমি যদি অভিমান করে বলি আমি সত্য কথা শুনে নেব আপনি বলুন তাহলেও হবে না কেন সত্যকে শোনবার জন্য মিনিমাম একটা কোয়ালিফিকেশনের দরকার পড়ে কম করে একটা যোগ্যতার দরকার পড়ে সেই যোগ্যটাও আমাদের থাকে না সাবমিশন না হলে বশ্যতা স্বীকার না করলে কখনোই অপ্রাকৃত জগতের কথা কানে ঢুকছে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাবে পরিপাত পরিপ্রশ্ন সেবা তিনটে কন্ডিশন বলেছিলাম বাস্তবিক পক্ষে আলোচনা সত্য হলেই যে আমি শুনে নেব এমন কোনো কথা নেই সত্য শুনবার জন্য যোগ্যতা দরকার আমি বলেছি আর এই যোগ্যতা লাভ হলে তারে ধীরে ধীরে অন্তঃকরণ পরিষ্কার হতে পারে চেত দর্পণ মার্জনম ভব মহাদেবনা দেবাগ্নি নির্বাসমন চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনম সে কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম বর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তনকেই সর্বোপরি স্থান দেওয়া হয়েছে এই সম্বন্ধে আবার কালকে আমি আলোচনা করব শিল বহুপাত কি বলেছেন এই সম্বন্ধে কেন শ্রীকৃষ্ণ সংকীর্তনকে সর্বশ্রেষ্ঠ স্থান দেওয়া হলো নারায়ণ সংকীর্তন রাম সংকীর্তনের কথা বলো এটা তো আপনাদের বাড়াবাড়ি না বাড়াবাড়ি না আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণ করে দেবো আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণ করে দেবো কেন এই কথাটা বলা হলো এর মধ্যে কোনো আমাদের বায়াসনেস নেই কোনো জেদ নেই অহংকার নেই এটা সমগ্র শাস্ত্রের একটাই নির্ণয় পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন এটার অর্থ কী কালকে আমি আলোচনা করব আমি যদি গুরু বৈষ্ণবের সঙ্গে শুদ্ধ গুরু বৈষ্ণব নিতায়ের চরণ কমলের মধ্যে সমস্ত গুরু বৈষ্ণবের স্থান আছে নিতায়ের চরণ কমল যেটাকে বলরামের চরণ দেখছেন ওখানে সমস্ত গুরু বৈষ্ণবের স্থান গুরু বৈষ্ণবের সঙ্গে যখন আমার সম্বন্ধ হয়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে অনন্তদেব আমার ওপর পূর্ণ কৃপা করতে বাধ্য হবেন যখনই আমার শুদ্ধ গুরু বৈষ্ণব স্বামী সম্বন্ধ হয়ে গেল তিনি আমাকে পূর্ণ কৃপা করলেন তখন অনন্তদেব কৃপা করতে বাধ্য হবে সেই কথাটাই আমি কদিন আগে আলোচনা করেছিলাম কেউ খেয়াল করেননি সেখানে ভাগবতেরই একটা শ্লোক বলেছিলাম আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছিল যে শাম স ঈশ দয়েদ অনন্ত সর্বাত্মনাশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরম অতিতরন্ত যদি চদেব মায়াম ন মমাহমিতি ধি সিগাল ভক্ষে বলছেন যে শাম স ঈশ দয়েদ অনন্ত যাকে অনন্তদেব কৃপা করে দেন গুরু বৈষ্ণব রূপে যে শাম স ঈশ দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বালিকম দুটো কথা গুরুত্বপূর্ণ সর্বাত্মনা আশ্রিত পদম অর্থাৎ সর্বতভাবে হৃদয়ের মধ্যে আমি আমার এ বিষয়টাকে সম্পূর্ণ মুছে দিয়ে হ্যাঁ সর্বাত্মনা আশ্রিত পদম সর্বতভাবে ভগবানের চরণে আশ্রিত হওয়া মানে হলো গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় ভগবানের চরণকে সোজাসুজি আশ্রয় করা যায় না সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম এখানে অলিক আর নির্বলিক বলে দুটো শব্দ আছে অলিক মানে হচ্ছে কল্পনাপ্রসূত নকল বানানো কাল্পনিক ইত্যাদি মানে হয় অলিক আর নির্বলিক মানে হচ্ছে নিষ্কপট নির্বলিক মানে হল একেবারেই নিষ্কবর তাহলে যিনি সর্বাত্মনা আশ্রিত পদম হবেন তিনি অবশ্যই নিষ্কবর আর যিনি নিষ্কবর হবেন তাইনি যখন আত্মনিবেদন করবেন সেটাতে কোনো ভেজাল থাকতে পারে না আর এই ধরনের যখন কন্ডিশন হয় অবস্থাটা হয় কোনো জীবাত্মা যখন এইভাবে শরণাপন্ন হন যে শামস ঈশ্বর দয় এদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরম তুচ দেব মায়া তাকে দেবমায়া এই মায়া স্পর্শ করতে পারে না তে তুচ দেব দেবমায়াম আর ন মমাহ মিতি সিগাল ভাক্ষে এই যে আমার শরীরটা যে কোনো সময় শিয়াল কুকুর খেয়ে নিতে পারে শিয়াল কুকুর যে কোনো সময় আমার শরীর নিয়ে মহোৎসব করে নেবে ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছে বিহঙ্গ পতঙ্গ বিহার করিবে ইত্যাদি কীর্তন বলেছেন এ শরীর শ্মশানেতে পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাতে বিহার করিবে কত ঘটনা দেখা এরকম আশ্চর্য এসব ঘটনা বিকেলবেলা মদ খেয়ে পড়ে রয়েছে সন্ধেবেলা বন্ধুরা বলছে বাড়ি যা শিগগিরি ও যাবে না জোর করে রয়েছে এই ধামের ঘটনা আমাদের এই সেখানে সে বাড়ি গেল না ওরমভাবে গাছের তলায় পড়ে রইল বন্ধুরা চলে গেল যে যার পাড়া যে দেখছে বলছে বাড়ি যা এরমভাবে পড়ে রয়েছিস সে গেল না রাত্রিবেলা নট আটটা নটা বাজতে বাজতে শিয়াল চলে এলো শিয়াল এসে মহোৎসব করে নিল সকালবেলা উঠে দেখে খালি মুখটা চেনে যাচ্ছে বাকি সব খেয়ে নিয়েছে শিয়ালে এই হচ্ছে আমাদের শরীর এই হচ্ছে আমাদের শরীর এ শরীরের পরিণতি সম্বন্ধে যারা দিনরাত পরিণাম পেয়েছিলাম ইদম এই যে ইদম শরীরম এই যে শরীরটা পরিণাম পেয়েছিলাম সবসময় পরিণাম এর চিন্তা করতে হয় না করলেই এই শরীরের ওপর আমি আমার বুদ্ধি আসবে ভোগ্য বুদ্ধি আমি মেয়ে ছেলে ওরা ব্যাটা ছেলে এই করে আস্তে আস্তে ভোগ্য বুদ্ধি এসে মানুষকে হাত করা দেবে এটাকে বলে বন্ডেজ পুংসাম স্ত্রিয়া মিথুনে মেথম তয়োর মিথো হৃদয় গন্তিমাহু কি বলছেন পুংসাম স্ত্রিয়া পুরুষ এইখানে পুংসাম মধ্যে শরীর নয় এখানে স্ত্রী পুরুষ ওং শাং স্ত্রিয়া মিথুনিভাবমেতম তয়োর্মিথো হৃদয় গ্রন্থিমাহু এদের দুজনের মধ্যে যে ভাব স্ত্রীপু এই হচ্ছে বন্ধন ব্যাস এই সংসারে ফেলে দিল এই এবার সংসারে চলল অনন্তকাল এই সংসার চলছে সেটা ঠাকুর এবার কীর্তন করে আমাদের বোঝা বোঝাবার জন্য বলছেন কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বৃথা যায় তাহলে যে শামস ঈশ দয়েদ অনন্ত সর্বাত্মাশ্রিত পদম যদি নির্বল যদি নির্বলিকম তে দুস্তে দুস্তরম অতিতরম চিত চ দেব মায়াম ন মমাহ মিতি সশিগাল ভক্সে আমি আমার বুদ্ধি এই রক্ত মাংসের শরীর যেটা শিয়াল কুকুর খেয়ে নেবে এটা নিয়ে আর এই সব বুদ্ধি আসবে না যার উপর অনন্তদেবের কৃপা হয়েছে এটাকেই বলে অনন্তদেবের কৃপা হওয়া আর অনন্তদেবের যদি ডিক যে প্রসিডিওরে যে পদ্ধতিতে অনন্তদেবের কৃপা প্রাপ্তির কথাই বললাম অনেকেই এরকমভাবে অনন্তদেবের কৃপা পেয়ে গেছেন শুধু তাই নয় আমি ব্যাসাসনে বসে বলছি আমি অনন্তদেবের কৃপা প্রাপ্ত হয়ে তবেই আপনাদের সামনে কোনো কিছু সাহস করছি বলদাউজি মহারাজ নিত্য সিদ্ধ যে দাউজি মহারাজকে অনেক সন্ত মহাত্মা সিদ্ধ মহাত্মা যাতা তারা বলদাওজি মহারাজকে সকালবেলা কাঁধের মধ্যে হাল মুসল নিয়ে বেরিয়ে যেতে দেখছেন ওই মন্দির থেকে সেই মন্দিরে গুরুপাদ পদ্মের কৃপাতে আমার সেবা করবার সৌভাগ্য হয়েছিল বলদাওজি মহারাজ আশ্চর্য বলদাবের কৃপা হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সম্ভব তাকে বলা অনন্তদেব বল্লাউজি মহারাজের কৃপা হলে আর কিছু নিত্যানন্দ যাকে বলে কেন বলে এটা ভগবান নিজেকে নিজে দিতে পারেন না ভগবান যদি মনে করেন এর কাছে আমি যাবো যেতে পারবেন না ভগবানের নিয়ম আছে ভগবান তৎপ্রকাশ এবং তৎশক্তির মাধ্যমে কি এইসব কথা আমি পরে আলোচনা করবো তখন করবেন আর নিত্যানন্দ প্রভু বলরাম তার প্রতিজ্ঞা আছে শিওরে নাম প্রতিজ্ঞা করেছেন তিনি হাত তুলে অত সংসারাম বুদিতরণ দায় লগে কি বলেছে অত ব সংসারাম বুধি তরণ মহিলগেত তোমাদের সংসার সাগরকে পার করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম অত সংসারাম তরণ দায় মই লগে হে কি বলছেন the total the total responsibility like with me সম্পূর্ণ দায়িত্বটা আমি নিলাম কিন্তু তুমি পার হবে কি আগে বলো পার হবে কি না আর যদি পার হও তাহলে আমারে কিনিয়ান হও ভজগৌরহরি পার হবে মিথ্য কথা বললে হবে না অনন্ত সঙ্গে বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে সদ্গুরু বৈষ্ণব তার কাছে যে আসে সঙ্গে সঙ্গে চোখে দেখে বলবে এ সত্যি সত্যি চায় এ কপটতা করছে সব ধরে নেবে তাদের লোকানো যায় না এগুলো স্বাস্থ্যের কথা আছে বিভিন্ন এইসব কথা আমি আলোচনা করব বুঝতে পারবেন তাদের হৃদয়টা এমন স্বচ্ছ দর্পণ আয়নার মতো ভগবানের গুণকীর্তন ভগবানের কথা শুনতে শুনতে তাদের হৃদয়টা স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে গেছে তার সম্মুখে যে কোনো আত্মা আসবে সঙ্গে সঙ্গে তারা বলে দেবে কপটতা করে এসছে এ সত্যি সত্যি এসছে তারা বুঝতে পারেন এগুলো আমরা সময় সময় আলোচনা উঠবে সপ্তম স্কন্দে আসবে তাহলে আমরা দেখলাম অনন্তদেবের কৃপা কিভাবে হয় নিত্যানন্দ বলরামজি তিনি কৃপা করে দিলে আর কোনো সমস্যা থাকে না হয়ে গেল আর যেখানে নিত্যানন্দ নিজেই প্রতিজ্ঞা করছেন বিশেষ করে এই এখনকার এই কলিকালে যত জীব তাদের বিশেষ সুবিধা হয়েছে কারণ নিত্যানন্দ গৌরহরি প্রায় পাঁচশো বছর আগে পাঁচশো পঁচিশ বছর আগে পাঁচশো বছর আগেকার ইতিহাসগুলো মানছেন আর গৌরহরিকে মানছেন এটা তো মহামূর্খতা পাঁচশো বছর হাজার বছর দু হাজার বছর আগে ইতিহাসগুলো মানছে গৌরহরিকে মানবে না গৌরাঙ্গ মহাপুকে মানবে না বাহ কেবল নিত্যানন্দের কৃপা পেলেই সব সমাধান হয়ে যায় কিন্তু কৃপা চাইতে হবে কিতাব প্রার্থনা করতে হবে হৃদয়ের সেরম অবস্থা যেগুলো আমি বললাম সেরম অবস্থা হলে সম্ভব তা আমরা দেখলাম ভগবান বিভিন্ন রূপে জগতে প্রকটিত হন বিভিন্ন রূপে জগতে প্রকটিত হন আমরা বললাম আজকে প্রাতকালীন অধিবেশনে আমরা মোটামুটি আলোচনা করতে করতে এইখানে পৌঁছেছিলাম যে কর্দম ঋষি পুত্রের কাছে বলছেন যে আমি এবার প্রবোধ যাই যাব স্ত্রীর কাছে অনুমতি নিলেন আগে থেকেই বলা কওয়া ছিল আর ভগবান তার গৃহেতে পদার্পণ করবেন পুত্ররূপে এটা আগেই বলে দিয়েছিলেন বিন্দু সরোবর তীরে এখানে আগেই বলে দিয়েছিলেন যে তোমার গৃহে আমি পুত্ররূপে আসব আর এখন তিনি হৃদায়ত উপলব্ধি করছেন সেই ভগবান এসছেন কপিলজি মহারাজ প্রবজ্জা গ্রহণের তাৎপর্যটাও আমি সকালে একটু ব্যাখ্যা করেছিলাম অল্প প্রথম কথা হল পুত্রের ওপরে স্ত্রী অর্থাৎ দেবাহতির দায়িত্ব দিয়ে গেলে তাহলে পুত্রের একটা দায়িত্ব থাকবে আর এই পুত্রটা সাধারণ পুত্র নয় সাক্ষাৎ ভগবান তার উপর যদি দায়িত্ব দিয়ে যায় যে উদ্দেশ্যে কপিল ভগবান এই জগতে এসছেন কর্দম ঋষি চিন্তা করলেন যে উদ্দেশ্যে এই জগতে এসছেন স্বাভাবিকভাবে পিতা থাকলে মায়ের দায়িত্বটা পুত্রের কম হয় স্বামী আছে পিতা আছে কি যখন কেউ থাকে না তখন দায়িত্বশীল পুত্রের উপর বেশি পড়ে যায় কর্দম ঋষি চলে যাওয়ার কারণ আমি অন্যায় ব্যতিরিকভাবে ব্যাখ্যা করেছি পূর্বপক্ষ পরপক্ষ করে অর্থাৎ যদি এই বিচার করা যায় যে কর্দম ঋষি কেন চলে যেতে গেলেন সাক্ষাৎ ভগবান তো তার গিয়ে চলে এসছেন আর তো যাওয়ার দরকার নেই সেখানে এই দুটো উদ্দেশ্যের কথা বললাম এক হচ্ছে কপিলজি থাকবেন তার উপরে যদি মায়ের দায়িত্বটা দিয়ে যাই তা মাকে তো এই মাকে উপলক্ষ করি তো বলবেন এটি তো নির্দেশ আছে আর তার সঙ্গে আমি যদি চলে যাই আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে তাতে আর একটা সমাধান হবে আর একটা আনন্দ সেটা কি ভগবানের প্রত্যক্ষ এবং পরোক্ষ রূপ ভগবানকে পরোক্ষ রূপে অনুভব করা এটাও সাধুরা করে থাকেন যে সাধু পরোক্ষ রূপের অনুভব করেন নাই তার অনুভবটা কমপ্লিট নয় ইটস নট কমপ্লিট ভগবানকে সর্বভূতে ভগবান আছেন সর্বভূতে যে কোনো জায়গায় দেখব যে কোনো তার মধ্যে ভগবান বিরাজমান রয়েছেন এটা একটা দর্শন আ ভগবানকে প্রেমের দ্বারা ভগবানকে ভগবানের স্বরূপ দর্শন হরিকথা আদির দ্বারা সবখাত ভগবান উপস্থিত কেন সংকীর্তন মানেই হল ভগবান আছেন যেটাকে বাস্তবিক সংকীর্তন বলা হবে সেখানে ভগবান না থেকে পারেন না কেন ভগবানের প্রতিজ্ঞা যেখানেই বাস্তব সংকীর্তন হবে সেখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এইসব কথা প্রমাণ করে দিয়েছেন প্রমাণ করেন নাই রথযাত্রায় সংকীর্তন কালে সমস্ত ভক্তরা দেখছেন মাপো উদণ্ড নৃত্য করছেন জগন্নাথের সামনে আর জগন্নাথ নিজেই জগন্নাথ আবার নিজেই চৈতন্য মহাপুরের সামনে রয়েছেন জগন্নাথ অবাক হয়ে রথটাকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছেন রথ টানলে পর আর চলছে না রথ দাঁড়িয়ে থেকে জগন্নাথ দেখছেন নিত্য কীর্তন তারপর আবার রথ চলছে কোনো কোনো সময় এমন হলো রথ চলছেই না বন্ধ সমস্ত লোক চিন্তিত হয়ে পড়ল পাণ্ডারা রাজা চিন্তিত হয়ে পড়লেন কত হাতি ডাকা হলো পাগলা হাতি তাড়াতাড়ি টানো রথ রথ পাগলা হাতি এরম্বার টানছেন জোরে যত গায়ের জোর রথ এক বিন্দু নড়ছে না মহাপ্রভু হাসছেন যার নাম জগন্নাথ তোমরা তাকে খেলা ভাবো এ আবার একটা কি হাতটা এরম বসে রয়েছে আর কি সঙ্গে সঙ্গে কী হলো মহাপ্রভু ইশারা করলেন সব হাতি পাতি সরিয়ে দাও যত হাতি ঘোড়া সব টান সরিয়ে দাও সব তাতে সরিয়ে দিলেন মহাপ্রভু ভক্তগণকে বললেন চলে এসো এসে নিত্য কীর্তন করতে করতে সামান্য একটু মাটা দিয়ে একটু স্পর্শ করলেন জগন্নাথের রথ টানতে হচ্ছে না হর হর করে এমনি চলছে টানতে কাউকে হচ্ছে না জগন্নাথের রথ এমনি চলছে এই কি খালি মাথা একটু স্পর্শ করে ঠেলে দিচ্ছে ভগবান প্রেমের বশ ভগবানকে প্রাপ্তি হতে গেলে ভগবানকে আপন করতে গেলে কোনো কিছুর দরকার হয় না কালী দুর্গা গণেশ কত কিছু পূজা করতে গেলে আপনাদের বাজারে দৌড়াতে হবে ফুলমালা আনো কত কিছু করো কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয় কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ ভেতরে যদি কিছু ভালোবাসেন ভগবানকে ব্যাস হয়ে গেল ওইটি অর্চন এই জন্য আমাদের চৈতন্য চৈতন্যতে পরিষ্কার বলা রয়েছে স্নেহ সেবা মাত্র অপেক্ষা কৃষ্ণ ভজনে কৃষ্ণ প্রাপ্তিতে কৃষ্ণ ভজনে স্নেহ সেবা মাত্র অপেক্ষা খালি স্নেহ আমাকে কতটা ভালোবাসে খালি আমাকে কতটা এ ভালোবাসে এইটা দেখেন এতেই সব সমাধান হয়ে যায় এখানে আমরা দেখলাম যে মৈত্রমণি এবার বলছেন পঞ্চবিংশ অধ্যায়ে শ্রীমৈত্রবাচ পিতরি প্রস্থিতে অরণ্যম মাতু প্রিয় চিকিৎসয়া তসমিন বিন্দু সরে অবাৎসিত ভগবান কপিল কপিল কি পিতরি প্রস্তুতি অরণ্যম পিতরি মানে পিতা প্রস্থিতে মানে চলে গেলেন অরণ্যে অর্থাৎ প্রবজ্জা সন্ন্যাস গ্রহণ করে চলে যাওয়ার পর মাতুহু প্রিয় চিকিৎসা অর্থাৎ মায়ের চরম মঙ্গল বিধান করবার জন্য যে কারণে তিনি অবতীর্ণ হয়েছেন তসমিন বিন্দু স্বরে ওই বিন্দু সরোবরের তীরে আবাসিত বসবাস করতে থাকতে আরম্ভ করে পিতা চলে গেছে বিন্দু সরোবরের তীরেই পিতা ভজন করতেন কর্দম ঋষি ইত্যাদি আমরা শুনেছি এখানে ভগবান কপিল সেখানে বসবাস করতে আরম্ভ করলেন এবং তমাসীনম অকর্মাণ অকর্মাণম বলছেন তম আসীনম মকর্মাণম তত্ত্বমার্গাগ্র দর্শনম সসূতম দেবহুত্যাহ ধাতু সংস্ময় সংস্মরতি বচ সংস্মরতি পূর্বে সেই কথা স্মরণে এলো যে এই যে ছেলেরূপে আমার সামনে রয়েছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান এ কথাটা স্মরণে এলো তিনি তত্ত্ব এই যে সাংখ্যতত্ত্ব প্রকৃতি পুরুষ এই বিবেক তত্ত্ব প্রকাশ করবার জন্য জগতে এসছেন এটা দেবাহতি বুঝতে পারলেন দেবাহতি জানলে তাহলে তো জানেন সেটা বিশেষভাবে এখন স্বামী চলে গেছে আরও অসহায় যখনই স্বামী চলে গেল সব অবলম্বন ছেড়ে দিলেন আস্তে আস্তে নিজেকে মেয়ে কন্যাগণের এবং পুত্র সাক্ষাৎ ভগবান নিজেকে আস্তে আস্তে গুটিয়ে আনছেন আর কোনো কিছু মাথার মধ্যে চিন্তা নেই এবার কী করে বাঁচব কি করে আমি এপার থেকে ওপারে গ্রাম জেনে অনায়াসে এই ভবসিন্ধু পার হয়ে আমি চলে যাব এই চিন্তায় যাকে এতদিন পুত্র ছেলে বলে সম্বোধন করেছিলেন আজকে বলছেন দেবাহতুবাচ নির্বিন্না নিতরম ভুমন অসদেন্দ্রিয় তর্শনা যেন সম্ভাসমানেন প্রপন্ন আন্ধম তমহ প্রভু নির্বিন্যা নির্বিন্ন হল নির্বিন্ন যদি পুংলিঙ্গ হয় নির্বিন্যা স্ত্রীলিঙ্গ নির্বিন্যা নিতরম ভুমন হে ভুমন এখন ছেলেকে ছেলে বলছে না হে ভূমা পুরুষ হে ভূমা ভূমা পুরুষ মানে কি ভগবান ভূমা মানে অনন্তদেব হে ভূমা পুরুষ আমি আমার ইন্দ্রিয়গুলোর এই চাহিদা ইন্দ্রিয়গুলোর যে চাহিদা এই ইন্দ্রিয়গুলোর চাহিদা মেটাতে গিয়ে তাতে আমি সব দিয়েছি কিন্তু তারা আমাকে পথের ভিকিরি করে দিয়েছে বোঝা গেল কি বললাম আমার ইন্দ্রিয়গণের যে ডিম্যান্ড আমার ইন্দ্রিয়গণ যা যা চায় যখন যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি আর আজকে আমাকে পুরো ভিকিরি করে আমাকে ফেলে দিয়েছে রাস্তা ইন্দ্রিয়গণ যে ইন্দ্রিয়গণ আছে ইন্দ্রিয়গণের কাজে যা যা কিছু আশা করে ইন্দ্রিয়গণ সেটা দিতে ইচ্ছে করে ভালো খেতে চাই যাও বাজারে যাও খেয়ে এসো নোংরা কথা শুনতে চাই যাও কানে শুনে এসো চোখ দিয়ে নোংরা দৃশ্য দেখো দেখো মানা তো কেউ নেই মানা তো করবে না কিন্তু আমি আলোচনা করেছিলাম যেসব ব্যক্তি স্বরবর্গকে স্বর ইন্দ্র স্বরবেগকে জয় করতে পেরেছেন যেটা রূপগোস্বীবাদের সেই উপদেশামৃত বই বাচ বেগম মনসহা ক্রোধ বেগম জুহা বেগম উতর উদরপস্থ বেগম এতান বেগান যো বিষ হেত ধীরা হ্যাঁ সর্বামা পিমাম পৃথিবী সশিষাত যিনি সর্বেক্ষে জয় করতে পেরেছেন একেবারে হাতের মুঠোয় সে ব্যক্তির শক্তি আপনারা কল্পনা করতে পারবেন না সে ব্যক্তির যে পাওয়ার কল্পনা করতে পারবেন না কি কি বেগ বললাম বললাম বাক্য মুখের যে শব্দ আজে বাজে কথা বলে যে ব্যক্তি খেয়াল করে দেখবে যে ব্যক্তি সারাদিনে খুব অল্প কথা বলে মিতভাষী আজে বাজে কোনো বাচালের মতো কথাবার্তা বলে খুব চিন্তা করে অল্প কথা বলবে মিতবাস সেই ব্যক্তি জ্ঞানী হয় সেই ব্যক্তি বিচার ক্ষমতা বেশি হয় বাচাল ব্যক্তির বেশি হালকা বুদ্ধি হয় এর যে বাচো বেগম অর্থাৎ মুখের মধ্যে সবসময় আজে বাজে কথা বলা অভ্যাস একটা বাচো বেগম মনসহা মনের বেগ ক্রোধ বেগ ক্রোধের বেগ জিউহার বেগ খাওয়ার জন্য জিউহার লালসে ইতি উতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায় যে ভালো খাওয়ার আশায় কোনো জায়গায় পড়ে থাকবে সেখানে ভালোই খাওয়া যাচ্ছে হ্যাঁ এখানেই ভালো আবার অন্য জায়গায় গেলে কি হাত ফাত পুড়িয়ে খেতে হবে কী খাবো না খাবো ছানা রসা নাও পাওয়া যেতে পারে এইরম যারা চিন্তা করবেন তারা কৃষ্ণ পাবেন না তারা শরীর আর খাওয়া দাওয়া বিশ্রাম ঠিক মতো আমার হয় কি না এ ওখানে কোনো আরামে সময় দেয় না বিকাশ সবসময় খালি সেবা হবে না নিজ দেহ সর্বস্ব চিন্তায় দে তাহলে জিহ্বা বেগম উদর মানে পেটের বেগ একটু খিদে পেলে সহ্য করতে পারেন উদর বেগ উপস্থ বেগ তো জানেনি ভালো করে কামের বেগ ভালো করে খেয়াল করে দেখবেন খুব বুদ্ধিমানের সঙ্গে চিন্তা করুন যদি চাবি লাগিয়ে দেওয়া যায় কোথায় চাবি লাগিয়ে দেওয়া যায় কোথায় যদি চাবি লাগিয়ে দেওয়া যায় একটা জায়গায় কোথায় এই জিপটায় ভালো খাওয়ার নেশা আজে বাজে বলা এখানটা যদি চাবি লেগে দেওয়া যায় চাবি চাবি বোঝেন লক করে দিলেন তাহলে দেখুন বাদ বাকি সব লাইনে আছে সব দেখবেন লাইনে আছে হিসাব করে দেখো লাইনে সব সব কন্ট্রোল হয়ে যাবে যে এইখানে চাবি লাগিয়ে দেবে শাস্ত্র বলছেন বিচার করে জিহা বেগ জয় হওয়ার সঙ্গে সঙ্গে সব অটোমেটিকলি হবে হ্যাঁ অনেকে এইসব আজে বাজে উদাহরণ দেন ওই তো চৈতন্য মহাপুর ওখানে বলা রয়েছে চৈতন্য যে আমরা পড়েছি হ্যাঁ আকণ্ঠ পুরিয়া করো প্রসাদ ভোজন আহা এটা তোমার জন্য বলেছিল কি আকণ্ঠ করিয়া কর বই চৈতন্য মহাপুর যারা ভক্ত তাদের জন্য বলেছিল তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকবে লাভ হবে না ওরা প্রসাদটাকে চিন্ময় বুদ্ধিতে গ্রহণ করেছে প্রসাদটাকে কৃপা বুদ্ধিতে গ্রহণ করেছে এবং প্রসাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে নিত্য কীর্তন করেছে করেনি কিন্তু বদ্ধজীব তো করবে না বদ্ধজীবে প্রসাদ বুদ্ধি আসে না আসে যদি বাজরা রুটি হয় মহারাজ আমি প্রসাদ পাকে আয়া প্রসাদ পেয়ে এসছি এক্ষুনি আর যেই দেখবে ওখানে রসমালাই রয়েছে আর প্রসাদের অবমাননা করতে নেই প্রসাদ একটু নিতে হয় রসমালাই যদি হয় আর যদি সে বাজরা বাজরা রুটি হয় বাজরা রুটি এক্ষুনি প্রসাদ পেয়েছে প্রসাদ পার এই হচ্ছে প্রসাদ বুদ্ধি তাহলে আমরা দেখলাম দেবাহতী মা সর্বজগতের জন্য প্রতিনিধি হিসাবে আমাদের সবার প্রতিনিধি দেবাহতী মা তার অনুভবটা যেন আমাদের সবার মধ্যে আসে আসলে সুবিধা হবে তাহলে দেবাহুতি মা যেভাবে যেভাবে বন্দনা করেছেন যেভাবে মনোভাবটা রেখেছেন সেগুলো আমরা অনুভব করলে আমাদের সুবিধা হবে তাহলে ভূমা পুরুষ অর্থাৎ ভগবানের কাছে বলছেন হে প্রভু হে ভূমা পুরুষ আমি তিথিবিরক্ত হয়ে গেছি তেতো হয়ে গেছে আমার কাছে আমার কাছে তেতো হয়ে গেছে সংসারটা আমার এই ইন্দ্রিয়গণ যা যা চেয়েছে তাই দিয়েছি কিন্তু এরা কোনোদিন আমাকে শান্তি দেয়নি লক্ষ্য করে দেখেছেন আপনাদের ইন্দ্রিয়গুলো যা যা চাইবে সব দিয়েছেন এতকাল কিন্তু শান্তি দিয়েছে কি আপনাদের শান্তি দেয় যে যে ইন্দ্রিয়গুলো যা চেয়েছে ঠিক আছে দিচ্ছি না দিয়ে দিচ্ছে ইন্দ্রিয় পয়সা যে যাই লাগুক সমস্ত পয়সা খরচা করেছেন এনার্জি নষ্ট করেছেন ইন্দ্রিয় যা যা চেয়েছে চোখ যা চেয়েছে তাই দিয়েছেন কান যা চেয়েছে তাই দিয়েছেন মুখ যা চেয়েছে যা যা চেয়েছেন সব এমনকি পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় স্পর্শ সুখ এটাকে ত্বক বলা হয় যা চেয়েছেন তাই দিয়েছে কিন্তু কেউ সংসারী জীব বলতে পারবে না মারা আজ আমি খুব সন্তুষ্ট বলতে পারবে কি কে বলতে পারবে কারণ কি বলছে অগ্নিতে যেমন ঘিতাহুতি দিলে পরে অগ্নি কখনো নির্বাপিত হয় না আগুন বাড়তে থাকে বাড়ে কি না অগ্নিতে যদি ঘিতাওতি দেয় ওম সোহা আগুনটাকে বাড়ে না কমে বেড়ে যায় এই জন্য সমস্ত ইন্দ্রিয়গণকে গীতাতে সুন্দর ব্যাখ্যা আছে কেউ কেউ বিষয়গুলোকে রেসপেক্টিভ রেসপেক্টিভ বিষয়গুলোকে সেই সেই ইন্দ্রিয়ের দ্বারেতে আহত দিচ্ছে কেউ বা পুরো চেতনা শক্তিকে প্রাণকে ভগবানের চরণে নিবেদন করছে যার যেরাম রুচি কি যার যেরাম রুচি সে তাই করছে কিছু করার নেই জগৎ বিচিত্র কিন্তু এই ইন্দ্রিয়গণ সমস্ত কিছু আমার থেকে যা চেয়েছে আমি তাই দিয়েছি কিন্তু অগ্নিতে যেমন ঘৃতা হতে দিলে অগ্নিতে যেমন ঘৃতা হতে দিলে অগ্নি কখনোই নির্বাপিত হয় না অগ্নের আগুনের জ্বালা বাড়তে থাকে সেরকম তোমাদের যা যা ইন্দ্রিয় যা যা কিছু চাইবে বোকার মতো যদি না বুঝে সেগুলোকেই দিতে থাকো উইদাউট এনি কন্ট্রোল তাহলে আজ না হলেও তোমাকে রাস্তার বিক্রি করে দেবে কুকুর বানিয়ে দেবে একটা বিষয়ী ব্যক্তি যে ভোগ করতে করতে করতে করতে একেবারে লেবেরে লেবে গেছে সে রাস্তার কুকুরটার থেকে অত্যন্ত নিচে চলে গেছে ভোগ করতে করতে তো শেষ একবার কিছুতেই শান্তি পায়নি বলছে না আজ আমি তৃপ্ত বিষয় ভোগ করে কোনোদিন কেউ আজ পর্যন্ত there is not even a single instant একটা ঘটনা নেই যেখানে কেউ বলেছে আমি বিষয় ভক্তি করতে করতে করতে আমি পরিচিত আর চাই হয়নি হয়নি এটা বিষয় ভোগে পরিতৃপ্ত কেউ হয় না সেই জন্য বুদ্ধিমান ব্যাকি কি করেন বুদ্ধিমান ব্যক্তি সব সময় চিন্তা করেন যে আমি কি করে ইন্দ্রিয়গ্রামকে কি করে কন্ট্রোলে আনব ইন্দ্রিয়গণকে কি করে বশীভূত করব এই ইন্দ্রিয়গণকে বশীভূত কি করে করব আমাকে যে কোনোভাবে আমাদের ইন্দ্রিয়গণের ওপর আমাদের সম্পূর্ণ সম্যক রূপে আধিপত্য দরকার প্রথম আর ইন্দ্রিয়র উপর আধিপত্য মানেই হলো অটোমেটিক্যালি মনের উপর আধিপত্য কেন যত ইন্দ্রিয়গণ আছে তার সর্দার হলো মন যত নষ্টের মন হলো এই মন এই জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছেন তোমরা রোজ সকালবেলা উঠে নিজের মনকে অর্থাৎ নিজের গালেতে নিজের জুতো নিয়ে মারবে বাইশ ঘা মনকে শিক্ষা দেওয়ার জন্য দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব তুমি বৈষ্ণব সেজে রয়েছ তুমি সাধু সেজে রয়েছ মহারাজ সাধু সাজা আর সাধু হওয়া কত কঠিন এটা যারা হয়েছে তারা নিজের শরীরের রক্তবিন্দু চলে গেছে চিৎকার করতে করতে গলায় রক্ত তুলে দিয়েছে কোনো লোক তার কথা শুনতে চাইছে না তথাপি সে একা চিৎকার করে যাচ্ছে এই কথাই শুনতে হবে তোদের কত কঠিন সাধু সাজা একটা পাকড়ি নিয়ে নিলাম একটা যে কোনো একটা বেশ নিয়ে তিলক মনে করে বেরিয়ে গেলাম লোকের সাধু মনে কিন্তু চিত্তবৃত্তিটাকে সাধু করা এই সমস্ত জগৎ আমার সব সন্তান তারা আমার আপনজন এদের মঙ্গল করতে হবে এই যে বুদ্ধি এটা কবে হয় কার হয় যদি আমার সঙ্গে কিছু মহাপুরুষের দেখা না হতো তাহলে হয়তো আমি এটা প্র্যাকটিক্যালি অনুভব করতে পারতাম না কিন্তু দেখেছি চোখের সামনে আর তাত্ত্বিকভাবে মহা মহাপুরুষদের কাছ থেকে শুনেছি যে মহাপুরুষ কাকে বলে সাধু কাকে বলে সমস্ত জগৎকে এরা সব আমার আপনজন তাদের মধ্যে আপন পর ভোধ নেই ঘৃণা নেই কি করে এই জীবগুলোকে বাঁচানো যাবে কি করে তাদের সত্যি রাস্তা দেখানো যাবে তারা কত কষ্ট পাচ্ছে এক মহাপুরুষের জীবনে খালি এই চিন্তা নিজের কোনো চিন্তা নেই সকালবেলা কি খাবে অটোমেটিক চলে আসে তাদের খাওয়া দাওয়ার চিন্তা করতে কেউ দুধ পাঠিয়ে দিল কেউ ঘি পাঠিয়ে দিল কেউ ফল পাঠিয়ে দিল এমনিই হয় ও বলতে হয় না কোথা থেকে কে যে পাঠিয়ে দিয়েছে কোনো ঠিক নেই ভগবানই পাঠিয়ে দেন এরা সাধু দেবেন কোথায় গেলে আপনার খরচা করতে হবে না ও খালি বসতে কোথা থেকে সব পাড়ি এ ফল দিচ্ছে দুধ দিয়ে যাচ্ছে মহারাজ আমার দেশি দেশি গরুর ঘি ঘরে বানানো আপনি বিশ্বাস করে নেবেন এটা জানে ওরা নেবে না দেশি ঘি গরু ঘি ছাড়া